Holy Tune presents জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ প্রতিশোধের বন্ধি শিখা জ্বলবে কবে তোমার গায়ে পিনকি দিয়ে রক্ত ঝরে বদলা নেবার নেই কি দায় প্রতিশোধের বন্ধি শিখা জ্বলবে কবে তোমার গায়ে পিনকি দিয়ে রক্ত ঝরে বদলা নেবার নেই কি দায় বদলা নিতে যাও গিয়ে জীবন তব বাজি রাখ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে যা ফিলিস্তিনের পথে ঘাটে খুনের নহর চলছে জীবন্ত সেই মানুষগুলো আকা জ্বলছে ফিলিস্তিনের পথে ঘাটে খুনের নহর চলছে জীবন্ত সেই মানুষগুলো আকা জ্বলছে ইসরায়েলি কলোনিটা গুড়িয়ে দিতে আবার জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে যাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে যা কান পেতে ওই ভাই শোনো মুমিন তোমার ভাইয়ের কান্না তোমার ঘরে কেমনে যে হয় কোরমা পোলাও রান্না কান পেতে ওই শোনো মুমিন তোমার ভাইয়ের কান্না তোমার ঘরে কেমনে যে হয় কোরমা পোলাও রান্না কাঁপিয়ে তোলো তখ্ত ওদের দাও ইমানি প্রবাল হাঁক জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ মাজলুমানের কান্নার আওয়াজ কান পেতে ওই শুনে নাও জয়নবাদের ভাঙ ভাঙতে কোমর আর দেরি নয় এগিয়ে যাও মাজলুমানের কান্নার আওয়াজ কান পেতে ওই শুনে নাও জনবাদের ভাঙতে কোমর আর দেরি নয় এগিয়ে সমসরে বলে উঠি ইহু দিবাদ নিপাত জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ প্রতিশোধের বন্ধি শিখা জ্বলবে কবে তোমার গায়ে পিঙ্কি দিয়ে রক্ত ঝরে বদলা নেবার নেই কি দায় প্রতিশোধের বন্ধি শিখা জ্বলবে কবে তোমার গায়ে পিঙ্কি দিয়ে রক্ত ঝরে বদলা নেবার নেই কি দায় বদলা নিতে যাও এগিয়ে জীবন তব বাজি রাখ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ